السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ কিতাব উত্তাহিদ এর ধারাবাহিক দর্শে লেখক রহমাহুল্লাহ তিনি যে অধ্যায় বেঁধেছেন বাবু মাজা তপাইয়ুর মানুষ জীবনযাত্রায় বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে জীবনের অকল্যাণ অশুভ পরিণতি বা ইত্যাদি বিষয়গুলি যখন মনে করে থাকে এবং মনে করে যে কোনো দর্শনের কারণে বা কোনো কিছু ঘটার কারণে তার জীবনে অকল্যাণ নেমে আসে এ বিষয়গুলি ইসলাম সেগুলি কখনো স্বীকৃতি দেয় না বরং আল্লাহ সুবাহানা হুয়া আলার প্রতি ইমান বা তাওহেদের সাথে বিষয়টি হলো একটি সাংঘর্ষিক বিষয় মানুষের জীবনের কল্যাণ অকল্যাণ সবকিছুর মালিক হলেন আল্লাহ সুবাহানা হুয়া আলা তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন অতএব আমরা বিভিন্ন দর্শন ও বিভিন্ন প্রেক্ষাপট ও বিভিন্ন অবস্থার ক্ষেত্রে যদি মনে করে থাকি যে এই অবস্থা বা এই প্রেক্ষাপটে বা এই দর্শনের কারণে আমার জীবনে অকল্যাণ নেমে আসছে আমার যাত্রা বা আমার কর্ম অশুভ হবে আমি ব্যর্থ হব তাহলে এটি কখনো ইমানই বিশ্বাস নয় এটি এক প্রকার শেরকি বিশ্বাস প্রিয় বন্ধুরা আমরা সে বিষয়টি আলোচনা করছিলাম কোরআন ও হাদিসের আলোকে লেখক রাহমাহল্লা তিনি এ অধ্যায়ে বিষয়টিকে ফুটিয়ে তুলেছেন আমরা সে অনুযায়ী আলোচনা শুরু করেছিলাম গত দর্শে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনেছিলাম এবং কয়েকটি আয়াত হাদিসটি ছিল সহি বুখারি এবং মুসলিমের আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি বলেন যে ইসলামে কোনো ছোঁয়াচে বলতে কিছু নেই রোগ ছোঁয়াচে এই কথাটি ইসলাম স্বীকৃতি দেয় না বরং আল্লাহ রাবুল আলমিন তিনি হলেন একমাত্র রোগের নিয়ন্ত্রক তিনি যাকে রুগী করবেন সেই রুগী হবে যাকে সুস্থ রাখবেন তিনি সুস্থ থাকবেন সকল রুগীদের মাঝেও যদি হন আল্লাহ যদি তাকে সুস্থ রাখতে চান তিনি সুস্থ থাকবেন আর সকল সুস্থ মানুষের মাঝেও যদি হয় আল্লাহ যদি কাউকে রুগী করতে চান তিনি রুগী হয়ে যাবেন সুতরাং আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে যে রোগ কখনো ছোঁয়াচে নয় এবং এ ধরনের কথা বলাও ঠিক নয় যে এই রোগগুলি হলো ছোঁয়াচে বা এগুলি হলো ছোঁয়াচে এবং এই আকিদা বিশ্বাসও রাখা ঠিক নয় যদি এই আকিদা বিশ্বাস আমরা রাখি যে রোগ ছোঁয়াচে তাহলে আমরা যেন মনে করি যে এই রোগটার নিজস্ব একটা ক্ষমতা রয়েছে তার নিজস্ব একটা ক্রিয়া রয়েছে সে নিজে এক বডি থেকে আরেক বডিতে স্থানান্তরিত হতে পারে মূলত রোগের এ ধরনের কোনো ক্ষমতা নেই এ ধরনের কোনো রোগের ক্রিয়া নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন রোগকে যেখানে নিয়ে যান সেখানে যায় আর রোগকে যেখানে নেন না সেখানে রোগ যেতে পারে না এটাই হলো একজন মমিন মুসলিমের আকিদা বিশ্বাস এবং বাস্তব অবস্থাও এটাই প্রমাণ করে দিচ্ছে অনেক সময় আমরা মনে করি যে এক সময় অনেক আগে যে কলেরা রোগ ছিল সেই কলেরা রোগকেও আমরা ছোঁয়াচে রোগ বলি আসলে বলবো আমরা যে না কলেরা রোগও ছোঁয়াচে নয় কেন ছোঁয়াচে নয় আলহামদুলিল্লাহ কোন পরিবার থেকে দেখা গেছে অনেকেই রোগাক্রান্ত হয়ে মারা গেছেন আবার কোন পরিবারে দেখা গেছে একজন দুইজন রোগী হয়ে বাকি জন আর কেউ রোগী হন নাই তাহলে যদি রোগটি ছোঁয়াচেই হয় তাহলে প্রতি পরিবার যেই পরিবারে ঢুকেছে সেই পরিবারে সকলের এই রোগী হওয়ার কথা ছিল কিন্তু তা তো হয়নি বা যে ডাক্তাররা চিকিৎসা করতে গেছেন তাদেরও তো রোগ হওয়ার কথা ছিল ছোঁয়াচে হলে কিন্তু তা হয় নাই তাই আমরা প্রমাণিত করছি বা প্রমাণিত হচ্ছে আমাদের কাছে সুতরাং রোগ কখনো ছোঁয়াচে এটা আমরা বিশ্বাস করব না বরং আমরা বিশ্বাস করব যে আল্লাহ সুবাহ তিনি হলেন এসব রোগ যাকে দিতে চান সেই রোগী হবে আর যাকে তিনি সুস্থ রাখতে চান তিনি সুস্থ হবেন সুস্থ থাকবেন এটি হবে আমাদের একজন মমিন মুসলিমের আকিদা বিশ্বাস প্রিয় বন্ধুরা এমনই ভাবে সেই হাদিসে আমরা আরো শুনেছি যে মানুষ তার জীবনে বিভিন্ন রকমের কুলক্ষণ যেগুলি মনে করে থাকে সেই কুলক্ষণ বা অশুভ কামনা এটি কখনো সেটি শরীয়ৎসম্মত নয় আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে মনে করে থাকি যে আমার সামনে যদি আমি একটি কাককে উড়াতে দেখি মনে করি তাহলে কাক বোধে আমার বিপদ নিয়ে আসছে বা আমার সামনে যদি চিলকে উড়াতে দেখি মনে করি চিল আসছে অতএব আমার বিপদ আসছে অথবা আমার সামনে কোনো একটি দুর্ঘটনা যদি দেখি শুরুতেই বের হওয়ার মুহূর্তেই মনে করি আমার যাত্রা আজকে অশুভ হবে এ সমস্ত বিশ্বাস কখনো কোনো মমিনদের বিশ্বাস হতে পারে না এ বিশ্বাসগুলি ছিল জাহিলি যুগের মুশ্রেক যারা তাদের বিশ্বাস কারণ তারা মানুষের জীবনের কল্যাণ অকল্যাণগুলিকে আল্লাহর সাথে সম্পৃক্ত করত না তারা মানুষের জীবনের কল্যাণ অকল্যাণকে সম্পৃক্ত করত বিভিন্ন ঘটনা বিভিন্ন দর্শন বিভিন্ন দৃশ্য বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তারা এইগুলিকে সম্পৃক্ত করত যার কারণে তারা বিশ্বাস করত যে এই কাজটা ঘটে গেলে তাহলে আমার এই অকল্যাণ আসবে এই ঘটে গেলে আমার জন্য কল্যাণ হবে কিন্তু ইসলাম সেটি শিক্ষা দেয় না বরং ইসলাম শিক্ষা দেয় ইসলাম বলে যে সব কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ সুবহান আলা আল্লাহ রব আলমিন বলছেন আলা ইন্দাল্লাহ যে তাদের এই অকল্যাণ অশুভ পরিণতি সবকিছু শুধু ইন্দাল্লাহ আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকেই কিন্তু তাদের অধিকাংশই আজকে এই বিষয়টি জানে না যার কারণে তারা সেই কুসংস্কার বা মুশ্রেকদের যে বিশ্বাস সে বিশ্বাসই পোষণ করে থাকে সহি বুখারি এবং মুসলিমের আরেকটি হাদিস যে হাদিসটি খুবই সুন্দর প্রসিদ্ধ সাহাবি আনাস রদি আল্লাহ আনহতে বর্ণিত তিনি বলছেন রাসুল সাল আলী হুসাল্লাম বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়া ইউজিবুনি আল ফাল রোগ কখনো ছোঁয়াচে নয় ওয়ালা তিয়ারাতা এবং বিভিন্ন বিষয় শোনার মাধ্যমে বা দর্শনের মাধ্যমে বা কিছু সময়ের মাধ্যমে যে অকল্যাণ বা অকল্যাণ বা ক্ষতিকারক বা অনিষ্ট বা অশুভ এই যে ধারণা করা হয় এটাও ইসলামে সঠিক নয় তবে আলফা আল আল্লাহ রসুল সাল্লাম বলছেন তবে আমার কাছে একটা জিনিস পছন্দনীয় সেটি হলো ইউজিবনী আলফা আল কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে একটা শুভ ধারণা নেওয়া ভালো ধারণা নেওয়া কল্যাণময় ধারণা নেওয়া এটা আমার কাছে আবার প্রিয় তারপর জিজ্ঞাসা করা হলো কল ওমাল ফাল সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে যে ভালো ধারণা নেওয়ার বিষয়টা এটা আপনার কাছে প্রিয় তাহলে সেটা কি জিনিস কল আল কালিমাতু আত্মাইবাত সেটি হচ্ছে কোনো ভালো কথা শোনা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দ্বারা বোঝালেন আমি কোনো একটা কাজের জন্য বের হচ্ছি এ কাজের জন্য আমি যখন বের হলাম চাই আমার অফিস করার জন্য বের হই বা আমার ব্যবসা বাণিজ্যের জন্য বের হই বা পরীক্ষা নিরীক্ষা অংশগ্রহণ করার জন্য বের হই যে কোনো কাজের যখন আমি বের হব জাহেলি যুগের নিয়ম হলো যে বের হওয়ার মুহূর্তে যদি কোনো একটা খারাপ দৃশ্য দেখে মনে করবে তাহলে আজকে আমি ক্ষতিগ্রস্ত হব আজকে আমি সফল সার্থক হব না এটা হলো জাহেলি যুগের সেই মুশ্রিকদের আকিদা বিশ্বাস আল্লাহ রসুল সাল্লাম ইসলামে এটাকে নিষেধ করেছেন যে না এটা কখনো মনে করা যাবে না কারণ যদি আমি এটা মনে করি যে এই দর্শনের কারণে আমার আজকে পরিণতি ভালো হবে না বলে আমি ফিরে চলে আসি তাহলে আমি আমার তাকদিরের উপর বিশ্বাসী হলাম না আমার ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাসী আমি হলাম না আমি এটাকেই মনে করলাম যে আমার তাহলে ভাগ্য খারাপ চলে আসে কারণ এই বিষয়টা এই বিশ্বাস করাটা মানুষের ভাগ্যের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক বিষয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন তবে আমার কাছে ফাল যে জিনিসটি সেটি হলো আমার কাছে পছন্দনীয় ফাল কি জিনিস সাহাবিরা জিজ্ঞাসা করলেন বললেন যে আল কালিমা আপাইয়ে বা ভালো কথা ভালো কথা কি যে আমি যখন আমার কোনো কাজে বের হলাম বের হওয়ার মুহূর্তে আমাকে কেউ হয়তো বললেন যে বাস আলহামদুলিল্লাহ আজকে তোমার খুব ভালো খবর আছে আমরা বললেন একজন শোনালেন যে আজকে তোমার খুব ভালো খবর আছে বা আজকে তুমি ভালো ফলাফল পাবা এই ধরনের যে একটা ভালো কথা বলে ভালো শুনে আমি উৎসাহিত হব এটা আবার বৈধ রয়েছে দুটোর মধ্যে তাহলে পার্থক্য কি একটা খারাপ কথা শুনে আমি থেমে যাব আর একটা ভালো কথা শুনে আমি উৎসাহিত হব দুটার মাঝে পার্থক্য হলে এই খারাপ কথা শুনে যখন আমি থেমে যাব এটা তখন আমি মূলত আমার ভাগ্যের উপর বিশ্বাস করে আমি আর অগ্রসর হলাম না ভাগ্যের বিশ্বাসটাকে আমি বর্জন করে ফেললাম বরং আমি এই কথাটা শুনেই আমি থেমে গেলাম কিন্তু আমার ভাগ্যে ভালো মন্দ আছে কিনা সেটা তো আমি জানি না কিন্তু আমাকে আল্লাহ রবাহ আলমিনের নির্দেশে আমাকে বের হতে হবে আমাকে চেষ্টা করতে হবে কিন্তু আমি যখন একটা খারাপ কথা শুনলাম শুনেই আমি আর আগালাম না আমার যাত্রাকে ক্যান্সেল করে দিলাম এটা হলো ভাগ্যের প্রতি ইমান এর সাথে সাংঘর্ষিক বিষয় আর একটা ভালো কথা শুনে যখন আমি উৎসাহ নিয়ে আরো আগাবো সেটা ভাগ্যের সাথে কোনো সাংঘর্ষিক বিষয় নয় বরং আমি যে কাজটা করছিলাম সেটা আরো উৎসাহ নিয়ে আমি করতে যাচ্ছি এজন্য আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে এ তয়ারা অর্থাৎ এই কুলক্ষণ বা অশুভ এই চিন্তাটা এটা ইসলামে নিষিদ্ধ তবে কেউ কোনো কিছু যদি আমি যদি দেখি বা আমি যদি কিছু শুনি কোনো কথা শুনে সেটা নিয়ে আরো উৎসাহ বোধ করি তাহলে এটা আমার কাছে পছন্দনীয় অর্থাৎ কেউ বের হচ্ছি বের হওয়ার সময় বলছি কথা যাচ্ছ অমুক জায়গায় যাও আজকে তোমার ভালো ফলাফল পাবা এ কথা শুনে এটা শোনা বা এই শুনে আরো অগ্রসর হওয়া এটা বৈধ এতে অসুবিধা নেই কারণ এটা আমাকে আমার কাজ থেকে কখনো বাধা দিচ্ছে না বরং আমাকে আরো অগ্রসর হওয়ার জন্য উৎসাহ দিচ্ছে তাই এটা কখনো ভাগ্যের প্রতি বিশ্বাসের পরিপন্থী নয় প্রিয় দর্শক বৃন্দ এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা ইনশাআল্লাহ আমাদের এ দর্শে ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমরা আলোচনা করছিলাম একটি গুরুত্বপূর্ণ হাদিস যেটি সহি বুখারি এবং মুসলিমে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন ইসলামে ছোঁয়াচে বলতে কিছু নেই এবং ইসলামে সে ধরনের অশুভ ও অনিষ্ট অকল্যাণ এ ধরনের আকিদা পোষণ করাও কোনো কিছু দেখলে বা কোনো কিছু শুনলে আমার জীবনে অকল্যাণ ঘটবে এই ধরনের চিন্তা বা চেতনা ও আকিদা বিশ্বাসগুলিও ইসলামে নিষিদ্ধ তবে কোনো ভালো কথা শুনে আরো কর্ম প্রেরণা বৃদ্ধি করা এবং উৎসাহের সাথে কর্মে অগ্রসর হওয়া সেটি আবার ইসলামে বৈধ রয়েছে কারণ কোনো ভালো কথা শুনে উৎসাহ নিয়ে কাজে আরো অগ্রসর হওয়া এটি কখনো আকিদা বা তাকদিরের ভাগ্যের ভালো মন্দির প্রতি যে বিশ্বাস এটার পরিপন্থী নয় তাই এটাতে কোনো অসুবিধা নেই এরপর যা লেখক রহমহল্লা তিনি আরো হাদিস নিয়ে এসেছেন একটি হাদিস যেটি আবু দাউদের হাদিস তিনি বলছেন যে হাদিসটি সহি সনদে প্রমাণিত অবশ্য কেউ কেউ এই হাদিসটিকে কিছু মন্তব্য বা বক্তব্য রেখেছেন হাদিসটির ভাষা হলে এই প্রসিদ্ধ সাহাবি অকবাতুবনা আমের হতে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে একদিন এই তেয়ারা অর্থাৎ মানুষ যে কুলক্ষণ বা অশুভ যে মনে করে থাকে বিভিন্ন অবস্থা প্রেক্ষাপটে এই বিষয়টি আল্লাহ রসুলামের কাছে একদিন আলোচনা করা হলো তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আহসানুহা আলফাল মানুষ নেগেটিভ চিন্তা করে যে তাদের যাত্রা বা তাদের কর্ম বন্ধন করে থাকে এটি কখনো বৈধ নয় তবে কোনো যদি ভালো কথা শুনে শুনে মানুষ আরো কাজ দিয়ে অগ্রগামী হয় অগ্রসর হয় উৎসাহী হয়ে সে কাজ করে সেটি ভালো জিনিস কোনো অসুবিধা নেই তারপর বললেন ওয়ালা চারুদ্দু মুসলিমা কোন মুসলমানকে এই ধরনের চিন্তা তাকে কাছ থেকে বাধা দিতে পারে না একজন মুসলমান বের হবে বের হয়ে হয়তো সামনে একটা দৃশ্য দেখে মনে করবে যে আজকে আমার যাত্রা অশুভ হবে তাই সে ফিরে চলে আসবে আল্লাহ রসুলাম বলছেন যে না কোনো মুসলমানের জন্য এটা ঘটতে পারে না কারণ কোন মুসলমানকে এইরকম চিন্তা এরকম কুসংস্কারের চিন্তাগুলি মুসলমানকে তার কাছ থেকে বাধা দিতে পারে না কারণ মুসলমান বিশ্বাস করে আল্লাহ সুবহান হতালার প্রতি বা তার কাছেই সবকিছু তার মঙ্গল অমঙ্গল রয়েছে অতএব কোন মুসলমান এগুলি বিশ্বাস করে এগুলি মনে করে তার কাছ থেকে ফিরে আসতে পারে না তারপর বললেন এরপরেও যদি তোমাদের সমাজে যে জিনিসগুলিকে মানুষ এরকম মনে করে থাকে তোমরা যদি দেখো দেখার সময় তোমাদেরকে খারাপ লাগে লাগলে তোমরা যেন এই দোয়াটি বলো এহাদিসটি একটু গুরুত্বপূর্ণ আমরা ভালো করে শুনব আল্লাহ রসুল সাল্লাম বলছেন আত্মীয়ারাতু শেরকুন আত্মীয়ারাতু শেরকুন অর্থাৎ এই ধরনের যে আমরা অকল্যাণ ও অশুভ ও অনিষ্ঠের যে বিশ্বাসগুলি করে থাকি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই ধরনের চিন্তা এই ধরনের আকিদা পোষণ করাটা হলো শেরকি আকিদা এটা হলো শের কেন শের আগে আমরা বলেছি যে এই চিন্তাগুলি মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি আস্থাশীল করে না আল্লাহর প্রতি নির্ভরশীল করে না বরং মানুষকে নির্ভরশীল করে দেয় যে এই দৃশ্যগুলি বা এই অবস্থাগুলির উপর মনে করি আমি যে এটার সাথে যেন আমার যাত্রা শুভ হওয়া না হওয়াটা এটার সাথে সম্পৃক্ত এটা যেহেতু দেখে ফেলেছি এটা ঘটে গেছে অতএব আমার যাত্রা আজকে অশুভ কখনো শুভ হবে না আল্লাহর প্রতি আস্থাশীল না হয়ে এই বিষয়গুলির প্রতি মানুষের তাওয়াক্কুল যে ভরসা মানুষের যে আস্থা সে আস্থাটা এগুলির প্রতি হয়ে যায় তো এটি শের কোন শেখ এ জবাবে আমরা বলবো যে এটি শেরক দুই ধরনের হতে পারে শেরক বড় শেরক হতে পারে যেই বড় শেরকের কারণে মানুষের ইমান বাতিল হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আবার এটি ছোট শেরক হতে পারে কখন বড় শেরক হবে যখন আমি বাড়ি থেকে বের হলাম আমার কোনো একটি কাজে আমি যাব দেখলাম সামনে একটা দুর্ঘটনা ঘটেছে এখন আমি মনে করলাম যে এই দুর্ঘটনা ঘটলো অতএব আজকে আমার দিনটা শুভ হবে না বলে আমি ফিরে চলে আসলাম আমি যদি বিশ্বাস করি যে এই দুর্ঘটনাটাই আমার জীবনে আজকে খারাপ পরিণতি নিয়ে আসবে এটাই নিয়ে আসার মালিক এটা এই ধরনের যদি বিশ্বাস করি তাহলে আমার এটা হবে শেরকে আকবার বড় শের যার কারণে মানুষ তার ইমান একেবারেই বাতিল হয়ে যাবে ইসলাম থেকে সে বের হয়ে যাবে আসলে ইসলাম এগুলিকে জীবনে খারাপ নিয়ে আসার কোনো মাধ্যম করে দেয় নাই তাই এই মাধ্যমগুলিও শরীর সম্মত নয় মাধ্যম যেগুলি শরীয়ত সেগুলিকে মনে করলে শেরক নয় কিন্তু ইসলাম যেগুলিকে মাধ্যম করে দেয়নি সেগুলিকে যদি কেউ মাধ্যম মনে করে বিশ্বাস করে থাকে তাহলে সেটি হলো ছোট শেরক হবে আর সেটাকেই যদি সম্পূর্ণ সকল কিছু ক্ষমতার মালিক মনে করে বলে থাকে যে এটাই আমার জীবনে আজকে তাহলে খারাপ নিয়ে আসলো নিয়ে আসার অধিকার রাখে নিয়ে আসার ক্ষমতা রাখে তাহলে সেটি শেরকে আকবার বড় শেরক হয়ে যাবে প্রিয় বন্ধুরা সাহাবি বললেন ওয়ামা আমিন্না ইল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাম আমাদের পরিবেশ পরিস্থিতি এমন জাহেলি চিন্তা চেতনার আলোকে তো মানুষ এই ধরনের সবসময় মনে করে থাকে যে বিভিন্ন বিষয় যে এগুলির বিষয়ে সবসময় মনে করে থাকে আল্লাহ রসুল সাল্লাম বললেন হ্যাঁ যদিও মানুষ এগুলি মনে করে থাকে কিন্তু আসলে এগুলি দূর হতে পারে শুধু একটাই মাধ্যম সেই মাধ্যমটা হলো বিত্তাওয়াক্কুল আল্লাহ রাবুল্লাহ আলমিনের উপর যদি মানুষের কি পূর্ণ আস্থা হয় পূর্ণ ভরসা হয় তাহলে এগুলি মানুষের মন থেকে দূর হয়ে যেতে পারে আর যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা না থাকে তাহলে এগুলি মানুষের মাঝে স্থান নেবে আসলে বাস্তব আমি যদি মনে করি যে আমার ভাগ্যের ভালো মন্দ সবকিছু আল্লাহ সুবাহ আল্লাহর হাতে তাহলে এগুলি আমি কখনো মনে করতে পারি না আর যদি আমি যখন এই দুর্বল থাকবো যে আল্লাহর প্রতি এই ধরনের আস্থাশীল যখন হব না তখন এগুলি আমার মাঝে স্থান নেবে এগুলি আমার মনকে তখন দুর্বল করে দিতে পারে প্রিয় বন্ধুরা ঠিক একইভাবে এ হাদিস তাহলে আমাদেরকে উল্লেখ করে দিচ্ছে যে মানুষের যে জিনিসগুলি আমরা যখন চিন্তা করব বা আমাদের মাঝে সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার কারণে যদি এই চিন্তাগুলি যখন আমাদের মাঝে এসে যায় আসলে এক্ষেত্রে তাহলে সেই ব্যক্তির দুটি অবস্থা হতে পারে এক অবস্থা হতে পারে যে সেই ব্যক্তি বা তিন অবস্থা হতে পারে আমরা মনে করব প্রথম হলো যে এগুলিকে বিশ্বাস করি যে আমি আজকে এই দৃশ্য দেখলাম বা এই ঘটনা ঘটলো তাহলে আজকে আমার যাত্রা শুভ হবে না অশুভ হবে বলে যাত্রাকে বর্জন করা এই অবস্থা যদি হয় তাহলে এটি শেরকি পর্যায়ে চলে যাবে এবং সেই শেরকি পর্যায়টা আবার দুই ভাগে বিভক্ত কখনো বড় শেরক হতে পারে কখনো ছোট শেরক হতে পারে তাহলে এটা অবস্থা এক হলো আমি এই দৃশ্য বা এই অবস্থা দেখার কারণে যাত্রা আমি কি করলাম বর্জন করে ফেললাম এক দ্বিতীয় অবস্থা হতে পারে যে না আমি এই দৃশ্য দেখলাম ঠিকই কিন্তু দেখেও একটু সাহস আমার আছে তাই আমি যাত্রা আমি বর্জন করলাম না যাক কি হয়ে হোক চললাম বের হয়ে গেলাম কিন্তু ভিতরে আমার একটু দূর দূর ভাব আছেই যে আজকে তো এই দেখলাম কি জানি ঘটে যায় কি জানি ঘটে যায় গেছি আমি ঠিকই কিন্তু তবু ভিতরে এই দুর্বলতা আছে যে আজকে একটা দৃশ্য এই দেখেছি শুরুতেই আমার হয়েছে কি জানি ঘটে কি জানি ঘটে এই দুর্বলতা একটা আছেই তো এই অবস্থায় যদি দুর্বলতা থাকে এটাও অবশ্যই একটা অপরাধ এটাও ত্রুটি এটাও পূর্ণ তাওহিদের বিষয় নয় তৃতীয় হলো যে ব্যক্তি মনে করবে যে না এগুলি কিছুই নয় এগুলি সামাজিক কুসংস্কার এগুলি জাহিলি বিশ্বাস বরং একজন মৌমিন মুসলিম বিশ্বাস করবে আল্লাহ সুবাহর উপরেই সে বের হয়ে যাবে আল্লাহ রবাহ আলমিন কল্যাণ দিলে কল্যাণ হবে অকল্যাণ দিলে অকল্যাণ হবে মনে অন্য কোনো ধারণা রাখবে না বরং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবে এটাই হলো পরিপূর্ণতা ওহিদের পরিচয় পরিপূর্ণ আল্লাহর প্রতি ইমানের পরিচয় আল্লাহ রবাহ আলমিন এ ধরনের এই ইমান আমাদেরকে পোষণ করার তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা একইভাবে লেখক রাহেমহল্লা তিনি আরো একটি গুরুত্বপূর্ণ সুন্দর হাদিস নিয়ে এসেছেন যেটি মুসনাদে আহমদে হাদিস হাদিসটি সহি হাদিস আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহু তিনি বলছেন যে মান রাদ্দাত হুত্তায়রাত আন হাজাতিন ফাকাদ আশরাকা যদি কোনো ব্যক্তির এমন ঘটে যে সেই এই কুলক্ষণ বা অশোভনীয় বিষয়গুলি দেখার পরে তার কাজ বন্ধ করে দেয় যাত্রা বন্ধ করে দেয় বলছেন যে ফাকাদ আশরাকা তাহলে সে শেরকে লিপ্ত হয় কারণ সে সেগুলির প্রতি আস্থাশীল হলো আল্লাহর প্রতি আস্থাশীল নয় আল্লাহর প্রতি সে বিশ্বাসী নয় বিশ্বাসী ওগুলির প্রতি তখন এটি সে পর্যায়ে চলে যাবে কল উফামা কাফারাতে দা আলিকা তারপর বললেন যদি কারো এই ধরনের ঘটে যায় দিন অজানার কারণে তাহলে এর কাফারা কি এ থেকে বাঁচার উপায় কি তখন বললেন আল্লাহ ইল্লা খাইরুক ওয়ালা তৈরা ইল্লা তৈরুক ওয়ালা ইলাহা গাইরুক বললেন যে তখন এই দোয়াটি বলতে হবে যে আল্লাহ খাইরা ইল্লা খাইরুক হে আল্লাহ আপনার কল্যাণ ছাড়া তো আসলে আর কোনো কল্যাণ নেই ওয়ালা তয়রা ইল্লা তয়রুক আপনার পক্ষ থেকে অকল্যাণ ছাড়া তো আর কোনো অকল্যাণ আসতে পারে না ওয়ালা ইলাহা গাইরুক আর আপনি ছাড়া কোনো ইলাহ কোনো মাহবুদ নেই এই দোয়াটি পড়লে সেই মানুষের যে দুর্বলতা বা মানুষের সেই যে ভ্রান্ত বিশ্বাস সেটি হয়তো দূর হতে পারে বলে এই দোয়াও এ হাদিসে শিক্ষা দেওয়া হলো প্রিয় বন্ধুরা অনুরূপ আমরা এই অধ্যায় থেকে আরো অনেকগুলি বিষয় জানলাম অনেকগুলি বিষয় শিখলাম যে জাহেলি যুগের সেই প্রথা আসলেই তারা একটা পাখি মূলত এই পাখির বিষয়টা এখনো আমাদের সমাজে রয়েছে আমরা দেখা যায় যে বিভিন্ন অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে বা বিভিন্ন উদ্বোধন করতে গেলে সে পায়রা উড়ানো হয় কি কি কি নিয়তে কি উদ্দেশ্যে পায়রা উড়ানো হয় বিশ্বাস করা হয় যে পায়রাটা হলো আমাদের শুভ কামনা এর দ্বারা তো এই পায়রা উড়ালে আমাদের জীবনে কল্যাণ আসবে আমাদের বিষয়গুলি সফল হবে আর কাক উড়ালে বা চিল উড়ালে আমাদের বিষয়গুলি অকল্যাণ হবে অশুভ হবে এই ধরনের একটা চিন্তাকে কেন্দ্র করেই সেই জাহিলি কুসংস্কার সেই মুশ্রিকদের চিন্তা চেতনাগুলি এখনো আমাদের এই সভ্যতার মধ্যেও রয়েছে যারা এত শিক্ষিত বলে আমরা দাবি করি তবু ওই পায়রা ওড়ার মাধ্যমে আমাদের ভাগ্যকে উন্মুক্ত করতে চাই পায়রা ওড়ানোর মাধ্যমে আমাদের ভাগ্যকে খুলতে চাই এটি কখনো ঠিক নয় এটি অবশ্যই শেরকি কাজ কারণ আল্লাহ রবাহ আলমিন এ পাখি উড়াচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিন কখন ইচ্ছা করলে তাকে কোন দিকে থামাবেন আর কোন দিকে যেতে দিবেন এটা সব আল্লাহ রাবুল্লাহ আলমিনের হাতে এ পাখির মাধ্যমে মানুষের কোন কল্যাণ অকল্যাণ আল্লাহ রাবুল্লাহ আলমিন এর সাথে সম্পৃক্ত করে রাখেননি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেমন করণুল কারিমি সুরা মুলকের মধ্যে বলছেন আউ আলম ইয়ারাউ ইলা মা ইউমসিকুহন্না ইল্লার রহমান তারা কি লক্ষ্য করে না তাদের সামনে উপরে যে সেই পাখিগুলি উড়িয়ে চলছে সেই পাখিগুলি যে মহাশূন্যে উড়াচ্ছে তারা দুই ডানা মেলে দিয়ে উড়াচ্ছে আবার সেই দানাগুলিকে থেমে তারা থেমে যাচ্ছে আল্লাহ বলছেন মা ইউমসিকুহন্না ইল্লার রহমান এগুলিকে কেউ থামাতে পারে না একমাত্র আল্লাহ সে ওহানা হতে আল্লাহ ছাড়া তিনি যদি চলার সুযোগ দেন তাহলে তারা চলে আর যদি তিনি থামাই দিতে চান তাহলে সেগুলি থামে যায় এটাই হলো বিষয় তার গতিতে এগুলি চলতেছে অতএব তার থেমে যাওয়া আর তার চলাতে মানুষের ভাগ্য সংশ্লিষ্ট নয় সম্পৃক্ত নয় মানুষের কল্যাণ অকল্যাণ এ পাখির সাথে সম্পৃক্ত নয় প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা কোরআন ওহাদিসের আলোকে সঠিক আকিদা বিশ্বাস পোষণ করে আমাদের তাওহিদ আমাদের ইমানকে যেন আমরা মজবুত করে নিতে পারি সকল বিষয়ের ক্ষেত্রে যেন আমরা আল্লাহ সুবাহ প্রতি আস্থাশীল হয়ে তার সাথে সম্পৃক্ত হয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি এবং সকল প্রকার সামাজিক কুসংস্কার ও সেরকি চিন্তা চেতনা যেন আমরা বর্জন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা আজকে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আবার দেখা হবে সামনে আবার কিতাব তাওহিদের দর্শে আপনারা সকলেই ভালো থাকুন আল্লাহ ভালো রাখুক ওয়া আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত